سورة النازعات بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامه والنازعات غرقا والناشطات نشطا سابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة শপথ সেই ফেরেশতাদের যারা নির্মমভাবে অবিশ্বাসীদের আত্মা ছিনিয়ে আনে শপথ সেই ফেরেস্তাদের যারা সহজভাবে নেককারদের রুহ খুলে দেয় শপথ সেই ফেরেস্তাদের যারা আমার হুকুম তামিল করার জন্য সাঁতরে বেড়ায় শপথ সেই ফেরেস্তাদের যারা হুকুম পালনে এগিয়ে চলে শপথ সেই ফেরেস্তাদের যারা সব কটি কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করে কেয়ামত অবশ্যই আসবে সেদিন ভূকম্পনের এক প্রচণ্ড ঝাঁকুনি হবে কবর থেকে সবাইকে ওঠানোর জন্য সাথে সাথে আরেকটি ধাক্কা হবে এ অবস্থা দেখে সেদিন মানুষের অন্তরসমূহ ভয়ে কম্পমান হবে তাদের সবার দৃষ্টি হবে সেদিন নিম্নগামী ও ভীত সন্ত্রস্ত في الحافرة فإنما هي زجرة واحدة فإذا هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إن وأهديك إلى ربك فتخشى কাফেররা বলল সত্যি কি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে আমরা পচে গলে হাড্ডিতে পরিণত হয়ে যাওয়ার পরও তারা এও বলেছে যদি আমাদের আগের জীবনে ফিরিয়ে নেওয়া হয় তাহলে সেটা তো হবে খুবই লোকসানের বিষয় অবশ্যই তা হবে বড় ধরনের একটি গর্জন এ গর্জন শেষ না হতেই দেখা যাবে তারা কবর থেকে উঠে জমিনের উপর সমবেত হয়ে গেছে হে নবী তোমার কাছে কি মুসার কাহিনী পৌঁছেছে তাকে যখন তার মালিক পবিত্র তুয়া উপত্যকায় ডেকে বলেছিলেন যাও ফেরাউনের কাছে কারণ সে বিদ্রোহ করেছে তাকে জিজ্ঞেস করো তুমি কি ইমান এনে পবিত্র হতে চাও তাকে এও বলো আমি তোমাকে তোমার মালিকের কাছে পৌঁছার একটা পথ দেখাতে পারি এতে তুমি হয়তো তাকে ভয় করবে فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى অতপর সে তাকে আমার পক্ষ থেকে নবুয়তের বড় একটি নিদর্শন দেখাল কিন্তু সে ব্যক্তি নবীকে মিথ্যা সাব্যস্ত করল এবং সে তার বিরুদ্ধে আচরণ করল অতপর ষড়যন্ত্র করার মানুষে সে পেছনে ফিরে গেল সে লোকজন জড়ো করল এবং তাদের ডাক দিল তারপর বলল আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় রব অবশেষে আল্লাহ তালা তাকে আখেরাত ও দুনিয়ার আজাবে পাকড়াও করলেন অবশ্যই এমন সব লোকের জন্য এতে শিক্ষার নিদর্শন রয়েছে যারা আল্লাহ তালাকে ভয় করে أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها ضحاها والأرض بعد ذلك دحاها لكم ولأنعامكم فإذا جاءت الكبرى يوم يتذكر الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيه তোমরা বলো তোমাদের দ্বিতীয়বার সৃষ্টি করা কি বেশি কঠিন না আকাশ সৃষ্টি করা বেশি কঠিন আল্লাহ তালা তা বানিয়েছেন আল্লাহ তালা শূন্যের মাঝে তা উঁচু করে রেখেছেন অতপর সুবিন্যস্ত করেছেন তিনি রাতকে অন্ধকারে চাদর দিয়ে ঢেকে রেখেছেন আবার তা থেকে আলো দিয়ে দিনকে বের করে এনেছেন এরপর জমিনকে তিনি বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন তা থেকে তিনি বের করেছেন পানি ও উদ্ভিদ রাজি তিনি পাহাড় সমূহ জমিনের গায়ে পেরেকের মতো গেড়ে দিয়েছেন তোমাদের জন্য এবং তোমাদের জন্তু জানোয়ারদের উপকারের জন্য তারপর যখন বড় বিপর্যয় তোমাদের সামনে হাজির হবে সেদিন মানুষ একে একে সব কিছুই স্মরণ করবে যা সে দুনিয়ায় করে এসেছে সেদিন সে ব্যক্তি দেখতে পাবে তার জন্য জাহান্নাম খুলে ধরা হবে অতপর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং পরকালের তুলনায় দুনিয়ার জীবনকেই অগ্রাধিকার দিয়েছে জাহান্নামি হবে তার একমাত্র আবাসস্থল আবার যে ব্যক্তি তার মালিকের সামনে দাঁড়ানোর এ দিনকে ভয় করেছে এবং এ ভয়ে নিজের নফসকে কামনা বাসনা থেকে বিরত রেখেছে অবশ্যই জান্নাত হবে তার ঠিকানা তারা তোমার কাছে জানতে চায় কেয়ামত কখন সংঘটিত হবে তুমি তাদের বলে দাও সে সময়ের কথা বর্ণনা করার সাথে তোমার কি সম্পর্ক তা তুমি জানবে কি করে তার আগমনে চূড়ান্ত জ্ঞান একমাত্র তোমার মালিকের কাছেই রয়েছে তুমি হচ্ছ সাবধানকারী সে ব্যক্তির জন্য যে একে ভয় করে যেদিন এরা কে আমার দেখতে পাবে সেদিন এদের মনে হবে তারা এক বিকাল অথবা এক সকাল পরিমাণ সময় দুনিয়ায় অতিবাহিত করে এসেছে